আবু বাকরা রাজি আল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি একদা নবী সাল্লাহ সাল্লামের কথা উল্লেখ করে বলেন তিনি তার উটের উপর উপবেশন করলেন জনকীয় ব্যক্তি তার উটের লাগাম ধরে রেখেছিল তিনি বললেন এটা কোন দিন আমরা চুপ করে রইলাম আর ধারণা করলাম যে অচিরেই তিনি এ দিনটির আলাদা কোনো নাম দিবেন তিনি বললেন এটা কি কুরবানির দিন নয় আমরা বললাম জি হ্যাঁ তিনি জিজ্ঞাসা করলেন এটি কোন মাস আমরা নীরব রইলাম আর ধারণা করলাম যে অচিরাই তিনি এর একটা আলাদা কোনো নাম দিবেন তিনি বললেন এটা কি জিলহজ মাস নয় আমরা বললাম জি হ্যাঁ তিনি বললেন তোমাদের রক্ত তোমাদের ধন সম্পদ তোমাদের সম্মান তোমাদের পরস্পরের জন্য হারাম যেমন আজকের তোমাদের এ দিন তোমাদের এ মাস তোমাদের এ শহর মর্যাদা সম্পন্ন এখানে উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির নিকট আমার এসব কথা পৌঁছে দেয় কারণ উপস্থিত ব্যক্তি সম্ভবত এমন এক ব্যক্তির নিকট পৌঁছাবে যে এ বাণীকে তার চেয়ে অধিক আয়ত্তে রাখতে পারবে